আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসালাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওসাহবিহি ওমাওয়ালা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাদের সবাইকে সুস্থ নিরাপত্তার সাথে রাখুন আজকে আপনাদের সামনে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ বিষয়টি হলো একটি অতি পরিচিত এবং সমাজে এখন বহুল পরিচিত এবং বেশি বেশি যে গুণাটি হয় সেটি হলো গিবত গিবত একটি কবিরা গুণা বড় ধরনের গুণা কিন্তু এই গুণাটি করা একেবারে সহজ এটি আমাদের দ্বারা আমাদের জানা অজানা যে কোনো উপায়ে যে কোনো সময়ে আমাদের এই গিবত বেশি বেশি হয়ে যায় আমরা যদি এ ব্যাপারে সচেতন না থাকি তাহলে কিন্তু এই গুণাটা অনবরত আমাদের আমল্লামায় লেখা হতেই থাকে তো এইভাবে লেখা হতে হতে একসময় এটা বড় আকার ধারণ করে একটি কবিরা গুণা বড় আকার ধারণ করা এটি আমাদের ইমানি জীবনের জন্য দিনী জীবনের জন্য একটি বড় ধরনের ক্ষতিকর বিষয় সম্মানিত বায়ু বোনেরা গিবত আল্লাপাক কোরআনে কারিমে সরাসরি আয়াতে কারিমা নাজিল করেই নিষেধ করেছেন সৌরা আল হুজুরাতের বারো নম্বর আয়াতে কারিমায় আল্লাপাক বলেন ওয়ালা ইয়াক্তাব বা আদা তোমরা একজন আরেকজনের গিবত করো না আইহিব্ব আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি হিমাইতান ফাকারি তুমু তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা এক ভাই আরেক ভাইয়ের গোষ্ঠ বক্ষণ করবে আল্লাহ বলেন না এটা কখনোই তোমরা পছন্দ করো না তো এই গিবটটা হলো এক ভাই আরেক ভাইয়ের মৃত ভাইয়ের গোষ্ঠ বক্ষণের মতোই সুতরাং একজন মৃত বাইয়ের গোষ্ঠ বক্ষণ করা যেমন তোমরা অপছন্দ করো ঠিক একইভাবে তোমরা এই গিবতকে অপছন্দ করবে এবং এটি সামাজিক সম্প্রীতি ভ্রাতৃত্ব বন্ধুত্ব এগুলো নষ্ট করে দেয় যেমন আমার পিছনে কেউ যদি এক জায়গায় কোনো কথাবার্তা বলে আরেকজনের মাধ্যমে বা যে কোনো উপায়ে যদি আমি শুনি যে অমুক আমার ব্যাপারে পিছনে এই কথা বলছে তখন আমার মধ্যে যে বন্ধুত্বটি ছিল যে সম্পর্কটি ছিল সেটি কিন্তু নষ্ট হয়ে যায় তখন আমার মনে তার ব্যাপারে বিভিন্ন ধরনের সন্দেহ তৈরি হয় বিভিন্ন সম্পর্ক নষ্ট হয় সম্মানিত ভাই ও বোনেরা আমরা অনেকে গিবতটি বুঝি না আমরা মনে করি যে কারো পিছনে মিথ্যা কথা বলা বানিয়ে বানিয়ে বলা যে কাজ করে নাই এটা বলার নাম মনে হয় গিবত সত্য কথা বললে মনে হয় গিবত হয় না আল্লাহ রসুল সাল্লা ইসলাম খুব সুন্দরভাবে এই গিবতের সংজ্ঞা দিয়েছেন নবী সাল্লা ইসলাম সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করলেন আতাদ্রুন আমাল গিবা তোমরা কি জানো যে গিবত কাকে বলে সাহাবাই কেরাম বলেন আল্লাহ হুয়া রসুল হুয়া আলম আল্লাহ এবং আল্লাহ রসুল এই ব্যাপারে ভালো জানেন নবী সালাম বললেন জিক্রুকা আখাকা বিমা আলম ইয়াকরা যে তোমার বাইয়ের এমন কোনো বিষয় তুমি আলোচনা করলা যেই বিষয়টি তার সামনে আলোচনা হওয়া বা তার পিছনে আলোচনা হওয়া সে পছন্দ করে না তার এই বিষয়টি নিয়ে তার কথা বলা এটি তার কাছে পছন্দনীয় নয় এরকম কোনো সত্য কথা তার পিছনে বলা এটাকে বলা হয় গেইবাত তখন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন একজন বললেন ইয়ার সোল্লা সাল্লাহাম আপার আইতে ইনকান আফি আখি মা আকুল আমি যে কথাটি বললাম এই কথাটি যদি সত্যিই তার মধ্যে থাকে তাও কি গিবত হবে নবী সাল্লাম বলেন ইনকান আফি আখিকা পাকাদ তাপ্তা যদি আসলে তোমার ভাইয়ের মধ্যে সেই দোষটি থাকে তুমি গিবত করলে আর যদি দোষটি নাই থাকে ফাকাত বাহাত্তা তুমি তার ব্যাপারে অপবাদ দিলে বহতান করলে আমরা আজকে দেখি অহরহ আমরা চা দোকানে বিভিন্ন জায়গায় আমরা গল্প গুজবে ঘরে পরিবারে সবাই বসে আমরা অন্যের ব্যাপারে আলোচনা করতে থাকি যে সত্য ঘটনা মিথ্যা ঘটনা বিভিন্ন তাদের দোষ ত্রুটিগুলো আমরা আলোচনা করতে থাকি আমরা যে সেখানে কবিরা গুণের চর্চা করতেছি এই বিষয়টি আমরা উপলব্ধি করি না এজন্য সম্মানিত ভাই ও বোনেরা আমরা আমাদের জিব্যাকে সংযত রাখি এবং এই গিবত করা যেমন গুণা গিবত শোনাও গুণা শোনাটাও কবিরা গুণা এই জন্য আমরা গিবত করব না এবং শুনবো না যদি কেউ আমাদের সামনে কারো গিবত করে সাথে সাথে আমরা বলে দিব যে না ভাই এটা ঠিক নয় এটা কবিরা গুণা আমি শুনবো না ঠিক আমরা বর্তমানে ফেসবুক ইন্টারনেটের যুগে আমরা দেখা যায় অনেকে অনেক ভাইয়ের নামে অনেক আলেমলামার নামে আমরা মিথ্যা কথা মিথ্যা বিষয়ও বলতে থাকি বা সত্য বিষয়ও আমরা তার পিছনে আমরা চর্চা করতে থাকি এগুলো গিবত এবং বহতান এসব ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত আল্লাহ সুবাহতালা আমাদের সবাইকে এত বড় একটি কবিরা গুণা থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন আমিন আরব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু